আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি না মদের শান্তি সুখের পাইরা বুঝি মদের শান্তি সুখের পাইরা বুঝি উইরা গেছে অজানাই হরে উইরা গেছে অজানাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি না মোরা আশুক পাখিটা ধরতে গিয়ে সুখ পাখিটা গো মোরা সুখ পাখিটা ধরতে গিয়ে বারে বারে হু চট খাই হারে বারে বারে হু চট খাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই ওরা শান্তি নামের চুক্তি করে শান্তি নামের গো ওরা শান্তি না শান্তি করেন অশান্তির আগুন জেলে দেয় হারেন অশান্তির আগুন জেলে দেয় আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই মোরা বারে বারে ভোট দেয় যারে বারে বারে গো ভোট দেই যারে তারাই মগের চুই হরে তারাই মগের চুই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই ওরা মানুষ তো নয় নর পশু মানুষ তো নয় গো দুষ্ট নাই নর পশু চিনতে ওদের পারি নাই মোরা চিনতে ওদের পারি নাই আমাদের কপাল বুঝি শান্তি নাই আমাদের কপাল বুঝি শান্তি নাই মদের শান্তি সুখের পায়রা বুঝি মদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে অজানাই হরে উইরা গেছে অজানাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি না